বাংলাদেশের কোটি কোটি মুসলমানের জন্য কবি মুহিব খানের যুগান্তকারী উপহার ঈদুল আজহার বিশেষ গান কোরবানি কোরবান কথা সুর ও কণ্ঠ মুহিব খান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বন্দর বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বন্দর বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান ইসমাইল চলেছেন তার পিতার সাথে আল্লাহর আদেশে কুরবানি হতে ইসমাইল চলেছেন তার পিতার সাথে আল্লাহর আদেশে কুরবানি হতে শয়তানে সে বদবাসা দিল কানে ছুড়লেন পাথর তারা সে শয়তানে শয়তানে সে বদবাসা দিল কানে মুমিনের কাছে পরাজিত শয়তান মুমিনের কাছে পরাজিত শয়তান মুমিনের কাছে পরাজিত শয়তান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বন্দর বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান ইব্রাহিমের সুন্নাহ সুন্নত অনুসরণে হজরত মুহাম্মদ তার উম্মত শোনে ইব্রাহিমের সুন্নত অনুসরণে হজরত মুহাম্মদ তার উম্মত শোনে জারি রাখিলেন সেই সে কুরবানি মোছাতে দিলের কালি মাগলানি জারি রাখিলেন সেই সে কুরবানি মোছাতে দিলের কালি भाई आजो तामानी अमरा मुसलमान भाई आजो तामानी अमरा मुसलमान तई आजो तामानी अमरा मुसलमान कुर्बानी कुर्बानी कुर्बानी कुर्बान কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান লহো গোশত যায় না তার আল্লাহর কাছে আল্লাহ দেখেন কার দিলে কি আছে লহু গোশত যায় না তার আল্লাহর কাছে আল্লাহ দেখেন কার দিলে কি আছে বিলের পশু কুরবানি হলেই পরে আল্লাহর করুণার না ঝরে বিলের পশু কুরবানি হলেই পরে আল্লাহর করুণার না ঝরে চারিদিকে বহে আজ খুশির তুফা চারিদিকে বহে আজ খুশির তুফা চারিদিকে বহে আজ খুশির তুফান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি कुर्बानी कुर्बानी कुर्बानी আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান আল্লাহর কাছে বান্দার বড়া ইমতিহান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি কুরবানি কুরবানি কুরবান কুরবানি قربانی قربانی قربان قربانی قربانی قربانی قربان